زمن جميل كان فيه سمونا كانت به أمجادنا تتوالى كانت عزائم أمتي خفاقة রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন কেয়ামতের পূর্ব মুহূর্তে ব্যাপক পরিমাণে রক্তপাতের ঘটনা ঘটবে ব্যাপক পরিমাণ হত্যাকাণ্ড সংঘটিত হবে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন কেয়ামতের পূর্ব মুহূর্তে আসমান থেকে স্যাটেলাইটের মাধ্যমে ফেতনা বর্ষিত হবে এই ফেতনা গ্রাম শহরের সকল মানুষকে গ্রাস করবে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন কিয়ামতের পূর্ব মুহূর্তে পোশাক পরিহিত উলঙ্গ নারীদের আত্মপ্রকাশ ঘটবে রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলেন কিয়ামতের পূর্ব মুহূর্তে গায়িকা ও গান বাদ্যের ব্যাপক প্রচলন ঘটবে রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলেন কিয়ামতের পূর্ব মুহূর্তে মদ্যপান বৃদ্ধি পাবে মাদকের ছড়াছড়ি হবে রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেন কিয়ামতের পূর্ব মুহূর্তে প্রকাশ্যে জেনাবে বিচার সংঘটিত হবে রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেন কিয়ামতের পূর্ব মুহূর্তে পুরুষের সংখ্যা কমে যাবে নারীদের সংখ্যা বৃদ্ধি পাবে রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেন কিয়ামতের পূর্ব মুহূর্তে অযোগ্য ব্যক্তিরা নেতৃত্বের আসন দখল করবে রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেন কিয়ামতের পূর্ব মুহূর্তে সমাজের নিকৃষ্ট লোকেরা উঁচু মর্যাদা মর্যাদার অধিকারী হবে রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেন কিয়ামতের পূর্ব মুহূর্তে নিকৃষ্ট আলেমদের আত্মপ্রকাশ ঘটবে তারা শাসকদের পাঁচাটা গোলামে পরিণত হবে রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেন কিয়ামতের পূর্ব মুহূর্তে দরিদ্র লোকেরা বিশাল বিশাল অট্টালিকা নির্মাণ করবে সুচ্চ ভবন নির্মাণ করবে রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেন কিয়ামতের পূর্ব মুহূর্তে মসজিদগুলো কারুকার্য খচিত হবে মসজিদের সৌন্দর্যতা বর্ধনের জন্য প্রতিযোগিতা চলবে কিন্তু মসজিদে অবস্থান করা মানুষগুলোর মাঝে বিন্দু পরিমাণ হেদায়ত থাকবে না রাসুল সাল্লাহ ওসাল্লাম বলেন কিয়ামতের পূর্ব মুহূর্তে ব্যাপক পরিমাণে ভূমিকম্প হবে রাসুল সাল্লাহ আলহিহসাল্লাম বলেন কিয়ামতের পূর্ব মুহূর্তে সময়ের বরকত কমে যাবে সময় দ্রুত গতিতে অতিবাহিত হবে সম্মানিত উপস্থিতি রাসুল সাল্লাহ আলহিহসাল্লামের উল্লিখিত ভবিষ্যৎবাণীগুলোর বাস্তবতা আজ আমরা সচক্ষে প্রত্যক্ষ করছি উপস্থিতি রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম আরও বলেছেন কিয়ামতের পূর্বে গাজওয়াতুল হিন্দ সংঘটিত হবে মুজাহিদিনগণ হিন্দুস্তান বিজয় করবে এবং হিন্দুস্তানের জালিম শাসকদের গলায় লোহার শিকল লাগিয়ে তাদেরকে টানতে থাকবে রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম আরও বলেছেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ না মুসলমানরা ইয়াহুদিদের সাথে চূড়ান্ত যুদ্ধে লিপ্ত হয় যেই যুদ্ধে মুসলিমরা বিজয়ী হবে ইয়াহুদিরা মুসলমানদের ভয়ে গাছের পিছনে পালাবে পাথরের পিছনে পালাবে গাছ আর পাথর মুসলমানদেরকে ডাক দিয়ে বলবে হে মুসলিম আমার পিছনে একজন ইয়াহুদি লুকিয়ে আছে তাকে হত্যা করো মুসলমানেরা তাদেরকে ধরে ধরে হত্যা করবে রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম আরো বলেছেন কিয়ামতের পূর্ব মুহূর্তে ইমাম মাহদি আলিহিসাল্লামের আগমন ঘটবে তার নেতৃত্বে মুজাহিদিনগণ সকল কুফুরি শক্তির বিরুদ্ধে লড়াই করবে রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম আরও বলেছেন কিয়ামতের পূর্ব মুহূর্তে তার জালের আত্মপ্রকাশ ঘটবে সে সমগ্র পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি করবে রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম আরও বলেছেন কিয়ামতের পূর্ব মুহূর্তে ইসা ইবনে মারিয়াম আলিহি সালাতামের আগমন ঘটবে তিনি এসে তার জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন তার জালকে হত্যা করে সকল ফিতনার অবসান ঘটাবেন অবশেষে আবারও সম সমগ্র পৃথিবীতে শান্তি ফিরে আসবে আবারও সবাই কালেমার সুশীতল ছায়াতলে শান্তিতে বসবাস করবে